আইসের উপর জমিনে নিচে নবীকে দে যার যায় আরশের উপর জমিনে নিচে নবীকে দে যার যায় ও হে আল্লাহ মাফ করে দাও উম্মত বড় হে গোনাহগার ওকে আল্লাহ মাফ করে দাও উম্মত বড়ই গুনাহগার বিশের নবী মারে খাবা নুরে রবি মারে খাবা মারে খাবা মারে খাবা মারে খাবা মিনতি কান্দায় ও আল্লাহ মাফ করে দাও উম্মত বড়ই গুনাহগার ও হে আল্লাহ মাফ করে দাও উম্মত বড়ই গুনাহগার বারোই রবিউল আওয়ালতে জন্ম যে তোমার এসেছিলেন গর্ভে তুমি মা আমিনার মা আমিনার এলো কালিমা কোলে নিদায় চুমা এলো ছোট হালিমা কোলে নিদায় চুমা বিশ্বের নবী ওগো তুমি বিশ্বের নবী ওগো তুমি আখের কন্ডার ওহে আল্লাহ মাফ করে দাও উম্মত বড়ই গুনাহগার ওহে আল্লাহ মাফ করে দাও উম্মত বড়ই গুনাহগার বিশ্বের নবী মারে ঘাপ বাবা নুরে রবি মারে বাবা মারে খাবা মারে খাবা মারে খাবা মারে খাবা ও মতি কন্ডার ও ঘে আল্লাহ মাফ করে দাও উম্মত বড় এ গোনাহগার ও ঘে আল্লাহ মাফ করে দাও উম্মত বড় এ গোনাহগার আরব দেশে জন্ম নবী কোরায় অংশে দিনের তরে দাওয়া দিতে কতই আঘাত সয়ে কতই আঘাত সয়ে আরব দেশে জন্ম নবী কোরাইশ বংশে দিনের তরে দাওয়া দিতে কতই আঘাত সয়ে কতই আঘাত সয়ে زمیںے پوڑیاں لوٹے باٹی کھائیاں زمین نیت پوڑیاں لوٹے باٹی کھائیاں کوداری تاریخ ہاتھ ٹن کوداری تاریخ ہاتھ ٹن کر سو کر گزار ও আল্লাহ মাফ করে দাও উম্মত বড়ই গুনাহগার ও আল্লাহ মাফ করে দাও উম্মত বড়ই গুনাহগার বিশ্বের নবী মারে ভাবা নূরে রবি মারে ভাবা বিশ্বের নবী মারে ভাবা নূরে রবি মারে ভাবা মারে ভাবা মারে ভাবা মারে ঠান্ডা ওঘে আল্লাহ মাফ করে দাও উম্মত বড়ই গুনাহগার ওঘে আল্লাহ মাফ করে দাও উম্মত বড়ই গুনাহগার যার পরশে পেলাম মান বলে আব্দুর রহমান আঁকড়ে ধরো নদীর দামান ওঘে মুসলমান ওঘে মুসলমান যার পরশে পেলাম মান বলে আব্দুর রহমান আঁকড়ে ধরো নদীর দামান ও ঘে মুসলমান ও ঘে মুসলমান কাউরে নবীর গান কোরআন হাদিসের সংবিধান কাউরে নবীর গান কোরআন হাদিসের সংবিধান বিনা হিসাবে যাবে তুমি বিনা হিসাবে যাবে তুমি ফুল সিরাত পার ওহে আল্লাহ মাফ করে দাও উম্মত বড়ই গুনাহগার ওহে আল্লাহ মাফ করে দাও উম্মত বড়ই গুনাহগার বিশ্বের নবী মারে খাবা নূরে রবি মারে খাবা মারে খাবা মারে খাবা মারে অন্যায় ওঘে আল্লাহ মাফ করে দাও উম্মত বড়ই ও ঘে আল্লাহ মাফ করে দাও উম্মত বড়ই গোনাগার